السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেঁকে আরেকটি মশলা নিয়ে এই পর্যায়ে যা যা আলোচনা হবে সেটা হচ্ছে নাপাক দূর করার পদ্ধতি নিয়ে আমরা নাপাকের প্রকারগুলো জেনেছি ইতিপূর্বে দাঁড়িয়েই ভাবে যে এখন আসছে নাপাক থেকে পাক করার ব্যাপার নিয়ে যদি নাপাকটা জমিনে অথবা কোনো জায়গায় পড়ে তাহলে সেটা একবার ধুলেই চলবে যে ধোয়ার কারণে নাপাকের মূল অস্তিত্ব নাপাকের মূল অস্তিত্ব চলে যায় হম মূল অস্তিত্ব চলে গেলেই চলে সুতরাং একবার ধুইলেই পানি ঢাললেই যদি চলে যায় তাই যথেষ্ট কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জনৈক গ্রাম্য ব্যক্তি বা বেদুইন যখন তার মসজিদে প্রস্তাব করে দেয় তখন সাহবাহিক রামকে আদেশ করেছেন একডোল পানি সেটার উপর ঢেলে দেওয়ার জন্য এর থেকে বোঝা যায় যে কোনো নাপাকির উপর যদি জমিনে হয় হম তাহলে সেটার উপর একবার পানি ঢেলে মূল নাপাকিটা দূর হলেই চলে হম এই হাদিসটা বুখারের মধ্যে এসেছে হাদিস নম্বর দুইশত বিশ মুসলিমের মধ্যে দুইশত চুরাশি দ্বিতীয় নম্বর হচ্ছে নাপাকটা যদি জমিন ছাড়া অন্য কিছু দেখায় যেমন যদি কাপড় অথবা কোনো পাত্রে হয় যদি পাত্রে হয় তাহলে দেখতে হবে কুকুরের মুখ দেওয়া নাপাকি কিনা যদি কুকুর কোনো পাত্রে মুখ দেয় তাহলে সেটাকে সাতবার ধুতে হবে তার মধ্যে একবার মাটি দিয়ে ধুতে হবে কারণ বলেন কুকুর যখন তোমাদের কারোর পাত্রে মুখ দেয় তখন সেটিকে সাতবার ধুতে হবে তার প্রথমটি মাটি দিয়ে দিতে হবে এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে হাদিস নম্বর দুইশত উনাশি এরকম ভাবে তাহলে আমরা বুঝতে পেরেছি এই বিধানটা আবার ব্যাপক এটা পাত্রের মধ্যে হোক অথবা অন্য কিছুর মধ্যে হোক যেমন কাপড় অথবা বিছানা এই জাতীয় কুকুরের অপবিত্রতা খুবই ডেঞ্জারাস এই কারণে বিধান ভিন্ন তবে আপনার শুকুরের না পাক যেটা এই শুকুরের নাপাকের ক্ষেত্রে আমরা মনে করব যে সেটা অন্যান্য নাপাকের মতো একবার ধুলেই চলবে যেটা মূল নাপাককে দূর করে দেয় মূল নাপাকিকে সেটাকে সাতবার ধুতে হবে না কারণ সাতবার দোয়ার ব্যাপারটি রসুল আকরম ইসলাম কেবল কুকুরের ক্ষেত্রে বলেছেন আর অন্য কোনো পশুর ক্ষেত্রে বলেননি তাই এই বিধানের আসল শুকুরকে কুকুরের সাথে আমরা মিলাতে যাব না হ্যাঁ, যদি নাপাকিটা আপনার প্রস্রাব এবং পায়খানা বা মলমূত্র অথবা রক্তের হয় হম যে এইগুলো না পাকে তাহলে সেগুলো পানি দিয়ে ধুতে হবে পাশাপাশি সেগুলাকে একটু আপনার ঘষে দিতে হবে এবং চিবিয়ে দিতে হবে যেন আপনার নামাকিটা পুরোপুরি চলে যায় এবং তার কোনো নিশানা না থাকে হ্যাঁ, তবে সেটাকে একবার ধুলেও চলবে এরকম পাশাপাশি আরেকটি ব্যাপার সেটা হচ্ছে কোনো ছেলে যে এখনো আপনার অন্য খাদ্য খাওয়া এখন শুরু করেনি বরং শুধু ধোয়ার ক্ষেত্রে পবিত্রতার ক্ষেত্রে শুধু পানি ছিটিয়ে দিলেই চলবে এটা রসুল থেকে বিশেষ বিধান কারণ রসুল আকরম সুসাম বলেন ইউকসার মিন বাউলিল জারিয়াতি ওয়ুন দাহ মিন বাউলিল গোলাম যে মেয়ের প্রস্তাবকে ধুতে হবে আর ছেলের প্রস্রাব হলে সেটাকে আপনার পানি ছিটিয়ে দিয়ে চলবে হ্যাঁ এই হাদিসটা আমরা দাবু দাউদের মধ্যে পেয়ে যাই হাদিস নম্বর তিনশো ছিয়াত্তর নাসাইয়ের মধ্যে তিনশো তিন এমনি মাজার মধ্যে পাঁচশো ছাব্বিশ এরকম নাসাইয়ের সৈয়দ নাসাইয়ের মধ্যে আলবান রাবতলাই শুদ্ধ বলেছেন দুইশো তিরানব্বই নম্বর হাদিস যাই হোক এরকম ভাবে ইতিপূর্বে আমরা শুনেছি মেহসানের হাদিসটাও সেটাও এটার প্রমাণ তবে আপনার যেই পশুর গোস্ত খাওয়া যায় সেই পশুদের মরে যায় সেটাও নাপাক হয়ে যায় কিন্তু সেটা আপনার পরিশোধন করা যেতে পারে সেই চামড়াকে কারণ রসুল আকরম সাহেব খাদিসের মধ্যে বলেন আইজুমা ইহা বিন্দু তহরা যে কোনো চামড়াকে যদি দাবাগত করা হয় বা পরিশোধন করা হয় প্রক্রিয়াজাত করা হয় তাহলে সেটা পাক হয়ে যাবে সেটা অনেক ধরনের হয়ে থাকে আগের যুগে আমরা দেখে আসছি সেটা লবণ দিয়ে করা হতো হুম কখনো এমনও হতো আরবরা শুকিয়ে করতে লবণ লাগিয়ে শুকিয়ে কিন্তু বর্তমানে অন্যভাবেও করা যায় সুতরাং যে কোনো কোনোভাবে প্রক্রিয়াজাত করলেই চলে এই হাদিসটি আমরা নাসাইয়ের মধ্যে পাবো হাদিস চার হাজার দুইশত বাহান্ন এবং এরকম ভাবে তিরমিজির মধ্যে পাবো এক হাজার সাতশত আঠাশ এমনি মাজার মধ্যে তিন হাজার ছয়শত নয় আলবানি রহমতুল্লাহ এটিকে শুদ্ধ বলেছেন এর বাউল গালিয়ের মধ্যে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর উনাশি এবং মুসলিমের মধ্যে এই হাদিসটা এসেছে তিন তিনশত ছেষট্টি নম্বর যাই হোক হ্যাঁ, এরকম ভাবে আপনার ঋতুস্রাবের রক্ত সেটাও মহিলারা তার কাপড় থেকে পানি দিয়ে ধোবে এবং সেটাতে সালাত আদায় করবে এতে কোনো সমস্যা নেই সুতরাং একজন মুসলমানকে অবশ্যই পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দিতে হবে সেটা হ্যাঁ, নাপাকটা তার শরীরে হোক অথবা নাপাকটা কোনো জায়গায় হোক কারণ নাপাক না দূর করলে সালাত আদায় হবে না সালাত বিশুদ্ধ হওয়ার জন্য নাপাক থেকে মুক্ত থাকতে হবে শরীর কাপড় এবং জায়গা সবটুকুকে এই জন্য নাপাক থেকে পবিত্রতার গুরুত্ব দেওয়া আমাদের জন্য অবশ্যই দরকার আশা করি ব্যাপারটা বুঝে এসেছে আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওসাহি আজমাইন